দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করিয়াছি মহিমান্বিত রজনীতে আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر সেই রাত্রিতে ফিরিস্তাগণ ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাহাদের প্রতিপালকের অনুমতিক্রমে سلام هي حتى مطلع الفجر শান্তি শান্তি সেই রজনী উষার আবির্ভাব পর্যন্ত